আল কোরআনের আলোয় তুমি জিহাদটাকে বুঝে নাও কথা কলম ছেড়ে দিয়ে অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও আল কোরআনের আলোয় তুমি জিহাদটাকে বুঝে নাও কথা কলম ছেড়ে দিয়ে অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও আল কোরআনের আলোয় তুমি জিহাদটাকে বুঝে নাও কথা কলম ছেড়ে দিয়ে অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও কুকুর যেথায় অস্ত্র নিয়ে তেড়ে আসে তোমার দিকে সেথায় তুমি অস্ত্র কেমন করে লড়বে তাতে

ভুলে যাও তুমি ভ্রান্তি প্রলাপ উঠবে তুমি জয় তোমার আল কোরআনের আলোয় তুমি জিহাদটাকে বুঝে নাও কথা কলম ছেড়ে দিয়ে অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও যাদের চাওয়া শহীদ মরণ ভয় পায় না দিতেও জীবন ভয় পায় না দিতেও জীবন ভয় পায় না দিতেও জীবন কাবার রবের শপথ নিয়ে লড়ে জীবন বাজি রেখে লড়ে জীবন বাজি রেখে লড়ে জীবন বাজি রেখে যাদের চাওয়া শহীদ মরণ ভয় পায় না দিতেও জীবন কাবার রবের শপথ নিয়ে লড়ে জীবন বাজি রেখে বদরহুদের হাতিয়ার গর্জে উঠাও আরেকবার বদরহুদের হাতিয়ার গর্জে উঠাও আরেকবার বদরহুদের হাতিয়ার গর্জে উঠাও আরেকবার গর্জে তুলে তামাম জাহান করো তোল পা আল কোরআনের আলোয় তুমি জিহাদটাকে বুঝে নাও কথা কলম ছেড়ে দিয়ে অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও রক্ত রাঙা পিছিল পথে খালিদ তারিখ মুসাহাও খালিদ তারিখ মুসাহাও খালিদ তারিখ মুসাহাও বীর হামজার মতো তুমি শহীদ হয়ে অমর হও শহীদ হয়ে অমর হও শহীদ হয়ে অমর হও রক্তরাঙা পিছির পথে খালিদ তারিখ মুসাহ বীর হামজার তুমি শহীদ হয়ে অমর শহীদের ওই ঈদগাহে চল মুজাহিদ এগিয়ে শহীদের ওই ঈদগাহে চল মুজাহিদ এগিয়ে শহীদের ওই ঈদগাহে চল মুজাহিদ এগিয়ে শহীদ হয়ে শাহাদাতের সুধা করো পান আল কোরআনের অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও আল কোরআনের আলোয় তুমি জিহাদটাকে বুঝে নাও কথা কলম ছেড়ে দিয়ে অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নাও